श्रीमद एसी भक्ति वेदांत स्वयं प्रोपाल के द्वारा द्वितीय अध्याय श्लोक चौबीस भोगैश्वर्य प्रचक्तानम तयापहृत चैतसाम व्यवसायत्मिका बुद्धि समाध न विधीयते गीतागार भोगैश्वर्य आशक्त जय पागलय मतो নিজেকে হারিয়া বসে আশা শত শত তারা নাহি বুঝে পেশাত বুদ্ধি আসক্তি তাদের শুধু ভক্তি মুক্তি সিদ্ধি অনুবাদ যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না তাৎপর্য চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি বৈদিক অভিধান নিরুক্তিতে বলা হয়েছে সম্যাঘাধীয়থেস্মিন্নাত্মতত্ত্বায়থাত্মাম মন যখন আত্মকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তাকে তখন বলা হয় সমাধি যে মানুষ ইন্দ্রিয় সুখ উপলব্ধি করতে উৎসুক এবং যারা অনিত্য জড় জগতের দ্বারা মোহাচ্ছন্ন তাদের পক্ষে একাগ্র চিত্তে আত্ম উপলব্ধি বা সমাধি লাভ করা অসম্ভব মায়া তাদের এই তো গভীরভাবে বেঁধে রেখেছে যে তাদের পক্ষে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া দুষ্কর भोगैश्च प्रशक्तानं तया कथित चेतसा व्यवसायात्मका बुद्धि समाधो न विधीयते ज्यादा भोग ओ ऐश्वर्य सुख एकांत आशक्त शेष मष्ट विवेक वर्ज मूढ़ व्यक्ति बुद्धि समाधि अर्थात भगवान एक निष्ठ लाभ और ना ओम ज्ञान तिरंधस्य ज्ञानंजन शलाकय चक्षुर्मीत येन श्री गुरुवे नमः श्री चैतन्य मनोभीष्ट स्थापित जैन भूतले स्वयं रूप कदा मह्यम ददाति शपदार्थकम् वन्देऽहं श्रीगुरो श्रियतः पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सागजातं सहगनरघुनतन्वितं तं सजीवम् साद्वैतम सावधूतम गुरुजन सहितम कृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण पाद सहगन ललिता शिव हे कृष्ण करुणा सिंधु दीनबंधो पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्त तत्कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी विषधानुसुते देवी प्रणमाम वंशाकल्पतरुभ्यश्च सिंधु पतितानपावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद गदाधर गौरभक्त हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा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 এবং তারা ভোগ এবং ঐশ্বর্যতে আসক্ত হয় তো সেই রকম লোকের মনে নিষ্ঠা আধ্যাত্মিক প্রগতি করার জন্য হয় না এবং সমাধি হয় না একাগ্র চিত্তে ভগবানের ধ্যান করা সমাধি বল কিন্তু হয়া মায়ার দাস করি নানা অভিলাষ আমরা যখন মায়ার কবলতে মায়ার কবলে গ্রস্ত হয় তখন আমাদের অনেক অনেক অনেক ইচ্ছা থাকে তো মন কিভাবে শান্ত হতে পারে যদি এইগুলো ইচ্ছা আছে অনেক ইচ্ছা আছে আরো অনেক ইচ্ছা আছে ওই জিনিসগুলো দেখবো ওইটা খাবো ওইটা শুনবো সুন্দর গান আছে সুন্দর সুন্দর চিত্র আছে সুন্দর ধ্বনি আছে এভাবে ভৌতিক ভোগ আকৃষ্ট ব্যক্তিদের মন সদাইব চঞ্চল থাকে এবং তাদের জন্য সমাধি স্থিতি স্থিত সম্ভব হয় না তো এই শ্লোক আজকালে ভাবে বিভ্রান্ত তথাকথিত সভ্যতা খুবই প্রযোগ্য আছে বিশেষ করে আজকাল লোকেরা পাগল এই শিলপ্রপাদের গীতা গানে ইনি পাগল শব্দ ব্যবহার করেন ভোগের সাহায্যে যে শব্দ যে পাগলের মত লোক সবাই পাগল প্রায় ভোগ ঐশ্বর্য এবং প্রতিষ্ঠা জন্য পাগল মানে কি পাগল মানে যে নিজেদের বাস্তবিক স্বাদ জানে না বুঝে না ভাগা মনে তার আচরণ এবং ব্যবহার বিচিত্র হয় তো ভোগাই সাহায্য প্রসাদ লোক সব পাগল আছে কি করে কারণ মায়া মুগ্ধ জীবের মনে করে যে ভৌতিক ইন্দ্রিয় সুখ হচ্ছে আমাদের সব I thought I gave it I thought he took it. I'll bring some more of this. যদি তারা বোঝে না যে ইন্দ্রিয় সুখ থেকে শান্তি এবং আসল সুখ হয় না কি হয় ইন্দ্রিয় সুখ ভালো গান শুনব ভালো ম্যাগাজিন দেখব না চলচ্চিত্র দেখব সুন্দরীর নারী রূপ দেখব না ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়া খাবো এই সকালের থেকেই সুখ হয় কিনা সুখ হয় মনে কিছু অনুভূতি হয় আধুনিক বিজ্ঞানে বলা হয় যে অ্যাড্রেনালিন ব্রেনে অ্যাড্রেনালিনের প্রভাব বেশি হয় ইন্দ্রিয় সুখ উপভোগ করার সময় কিন্তু অ্যাড্রেনালিনের প্রভাব সেটা সুখ না আসল সুখ হচ্ছে আত্মসুখ এবং আধুনিক সমাজে প্রকট আছে যে লোকেরা এত বেশি চেষ্টা করে ইন্দ্রিয় সুখ ইন্দ্রিয় সুখের জন্য তবু কেউ শান্তি পাচ্ছে না কিছুদিন আগে আমি লস অ্যাঞ্জেলিস এবং সেই এলাকা দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে ছিলাম এবং কয়েক প্রবচন দিলাম সেখানে এবং আমি সবাইকে বললাম যে ইন্ডিয়া বাংলাদেশ এইসব দেশে অনেকে প্রায় সবাই চায় আমেরিকা যেতে ভারতে কি দিল্লি বোম্বে চেন্নাই কলকাতা চার ইন্ডিয়ান এম্বাসি আছে কনসুলেট এবং সব কনসুলেটে আমেরিকান ভিসা পাওয়ার জন্য ইন্টারভিউ এর জন্য चार माह से वेटिंग लिस्ट আছে এই তো লোক যেতে চায় আমেরিকা জানানি জন্মভূমি চা আমেরিকা এবং গরিয়েছ না জানানি জন্মভূমি চা আমেরিকা থেকে কম গড়িয়েছে কারণ জননী এবং জন্মভূমি ছেড়ে সবাই আমেরিকা যাওয়ার জন্য ফালা লাগছে সবাই না কিন্তু অধিকাংশ তো সেটা বললাম যে অনেকেই ইন্ডিয়া বাংলাদেশ এইসব রকম দেশ থেকে অনেকেই যেতে চায় কারণ আমেরিকায় ভোগ এবং ঐশ্বর্য বেশি হয় এবং আমেরিকায় সবচেয়ে প্রসিদ্ধ শহর আছে নিউ ইয়র্ক আছে এবং লস অ্যাঞ্জেলেস তো লস অ্যাঞ্জেলেসে ছিল তো সবাইকে বললাম যে সকালে বড় বাংলো আছে সবাই উচ্চশিক্ষিত আছে সকলে কমপক্ষে এক না দুই খুব ভালো গাড়ি আছে কিন্তু কেউ সুখী হচ্ছে না সবাই চিন্তিত আছে খুব চিন্তা সবাই তো কেউ আর করে না সবাই স্বীকার করছে যে আমরা আমাদের কাছে এত ভৌতিক সুবিধা থাকলেও আমাদের মধ্যে একজন ও নয় যে বলতে পারে যে আমি সন্তুষ্ট আছি এবং কি হয় সেখানে অধিকাংশ লোকেরা একটা রকম ঔষধ ওইটা প্রজেক্ট বলে তারা প্রতিদিনকার প্রজাত ওইটা ডিপ্রেশন উদাসের জন্য তো এই তো সুবিধা আছে ইন্দ্রিয় সুখের জন্য তবু কেউ সুখী হচ্ছে না তবু লোকেরা যারা সেই রকম সুবিধা পাচ্ছে না চাচ্ছে কেন সেই সেই সকল সুবিধা ফেলে ফেলেও কেউ সুখী হচ্ছে না তবু লোকেরা যার কাছে সেই সব নয় তারা খুব চায় এবং প্রস্তুত আছে জননী এবং জন্মভূমি ছেড়ে সেই শাগের মত তার কাল্পনীয় মত আমেরিকা ধন সমৃদ্ধি ভোগের জন্য তো কেন এখানে উত্তর আছে এই শ্লোকে সবাই পাগল আছে বুঝে না দেখতে পাচ্ছেন না এই যার কাছে এইসব দন হৃদি আছে তো সন্তুষ্ট হচ্ছে না তবু তার চাই সেই রকম হতে তো আমাদের খুব চিন্তা আছে আমাদের অনেক ক্লেশ আছে এবং আমেরিকায়ও লোকের অনেক ক্লেশ আছে তো ভালো হবে আমরা ধনী দুঃখী হব গরিব দুঃখী হাওয়া থেকে ধনী দুঃখী হলে ভালো নাকি হ্যাঁ সব হা হ্যাঁ বলি দুঃখী তো দুঃখী হয় দুঃখ যদি থাকে টাকা পয়সা আমাদের কিভাবে সাহায্য করতে পারে কোন গলি হচ্ছে না যা দ্বারা সুখ হয় অ্যাকচুয়ালি একরকম নেশা আছে পাশ্চাত্য দেশে যা অবৈধভাবে প্রস্তুত করা হয় ওইটা এক্সটেসি বলে <laughs> এক্সটেসি মানে মহা আনন্দ এবং বিশেষ করে যুবক বর্গ সেইটা খায় এবং সেটা খেলে এই দুই দিনে ঘুম আসে না এবং তারা ডিস্কো ডান্সে নাচে যেটা এক্সটেসি বল গলি থেকে এত প্রভাব হয় কিন্তু তারপরে এর প্রভাব যখন শেষ হয়ে যায় তারপরে খুব গভীর উদাস হয় একদম ডিপ্রেশন হয় তো এর কি অর্থ এই সকল চর্চার কি অর্থ অর্থ হচ্ছে যে ভগবদ্গীতা পাঁচ হাজার বছর আগে শ্রীকৃষ্ণ বলেন এবং এইখন ও শ্রীকৃষ্ণের উপদেশ সম্পূর্ণভাবে প্রযুক্ত আছে যে যেই কোন ভৌতিক চেষ্টার দ্বারা প্রকৃত সুখ উপলব্ধ হয় না কারণ এর আগে এই অধ্যায়ে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে আমরা এই শরীর নয় আমরা আত্ম এবং আত্মা শুধু আধ্যাত্মিক দ্বারা আর্থিক সুখ পেয়ে সন্তুষ্ট হতে পারে এবং ওই ইন্দ্রিয় দ্বারা জনিত ভৌতিক সুখ সেটা প্রকৃত সুখ হয় না সেটা আসল সুখে প্রতিবিম্ব স্বরূপ শুধু কিন্তু কি কি আর কি হয় আমরা এই ভববন্ধনে এটা মোহিত হয় যে আমরা আমাদের আসল সুখের কথা জানি না বুঝে না এবং তার জন্য আমরা মনে করি যে ইন্দ্রিয় সুখ বিলাস সেইটি সুখ তা ছাড়া আর কোন সুখ শান্তি হয় না কিন্তু আমরা জানি না যে আসল সুখ আত্মসুখ কৃষ্ণ ভক্তি সুখ সেইটা সকল জীবে প্রকৃত ধর্ম সেটা সেটা অনুভব করা সকলের জন্য সম্ভব হয় সেটা আমাদের স্বভাব আছে স্বাভাবিক আছে যে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক আত্ম সদাইব সুখী হবে সচিত আনন্দ ভগবান যেমন জীব ও সচিত আনন্দময় আছে সেটা তার আসল স্বভাব কিন্তু ভগবানের শিব ভুল করে উপেক্ষা করে আমরা এই ভৌতিক জগতে আসি এবং সচেত আনন্দ অবস্থা থেকে চ্যুত হয় মানে সচেত আনন্দ মানে সৎ মনে সনাতন চিত মনে চিন্ময় জ্ঞানময় এবং আনন্দ সবাই জানেন আনন্দ আনন্দের শব্দ এর অর্থ কি সবাই জানেন আনন্দ আনন্দ বুঝেন মনে হয় কেউ বুঝেন কারণ আমরা যদি মনে করি যে আনন্দ হচ্ছে ইন্দ্রিয় সুখ তাহলে আমরা আনন্দ শব্দে প্রকৃত অর্থ কিছুই বুঝি না এই হচ্ছে এই শ্লোকের অর্থ আমরা মনে করে যে আমরা আনন্দ কি জিনিস আছে সেটা আমরা বুঝি কিন্তু আমরা বুঝি না এই জন্য এই জড় জগতে আমরা সচিত আনন্দ পাচ্ছি না সচিত আনন্দে প্রতিবিম্ব পেয়ে আমরা মনে করি যে এই ক্ষণিক জীবন সনাতন আছে যার মধ্যে মৃত্যু অসম্ভাবী আছে অপরিহার্য আছে সবচেয়ে এবং আমরা মনে আমরা যদি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এমএসসি পিএইচডি সেই রকম পাত্র যদি পাই আমরা মনে করি আমি পণ্ডিত আমি জ্ঞানী কিন্তু আমরা সবাই অজ্ঞানী কারণ আমরা বুঝি না আমি কে মায়া মোহাচ্ছন্ন হয়ে আমরা মনে করে আমি বেঙ্গালি না আমি অবেঙ্গালি আমি ভারতীয় আমি আমেরিকান আমি পিএইচডি এম আমি ধোবি নাপিত ইত্যাদি দেহের সাথে আমরা আত্মপরিচয় করি কিন্তু আমি সনাতন আমি আত্ম এই দেহের উৎপত্তি আগে আমার অস্তিত্ব ছিল এবং দেহ পতন পরে আমি থাকব কিন্তু এইসব কথা না বুঝলে এই আমরা এই মায়ের জগতে ভ্রমণ করি চৌরাশি লক্ষ জীব জাতিতে এবং আনন্দ পাই না কিন্তু যেহেতু আমাদের স্বভাব আছে আনন্দময় সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি আনন্দ লাভের জন্য এবং প্রকৃত আনন্দ আত্মসুখ না পেয়ে আমরা মনে করি যে এই বিষয় ইন্দ্রিয় সুখ সেইটা আনন্দ আসল আনন্দ কি শ্রী কৃষ্ণ সেবায় শুদ্ধ কৃষ্ণ ভক্তিতে ওই সুখ যা হয় সেইটি সুখ সেইটা আমাদের সচেত এবং দিব্যানন্দ অবস্থা কিন্তু এই ভৌতিক জগতে আমাদের অবস্থা শরীরের অবস্থা কি অসৎ অসনাতন এই শরীরে মৃত্যু হয় সেই জন্য আমাদের আমরা মনে করি এই অবস্থা সেইটা সব কিছুই আমি এই শরীর এই শরীরে মৃত্যু পরে কি হবে আমরা জানি না কিন্তু আমরা জানি যে এই কারণে আমরা এইখানে আছি সেইটা আমরা জানি সেইটা আমরা বুঝি এবং এই শরীরের জন্য সব রকম ব্যবস্থা করা উচিত যাতে আমরা শরীরের দ্বারা সুখী হতে পারি এই হচ্ছে পশুদের মতো বুদ্ধি আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমান্যমে তৎ পশু নারায়ণম মানুষ এবং পশু উভয় খায় ঘুমায় মাইথুন করে এবং ভয় করে তো মানুষ এবং পশুদের মধ্যে কি পার্থক্য আছে ধর্মহিতেশম অধিক বিশেষণ মানব জীবনে এই বিশেষটা আছে যা পশুদের জীবনে নয় সেটা ধর্ম অবলম্বন করা সুযোগ সেই জন্য এক মানুষ যদি ধর্ম অবলম্বন না করে তাহলে কি হয় ধর্মে নেহি না নারায়ণ যে মানুষ ধারণা পালন না করে সেই দ্বিপাদ্য পশু হয় শরীর মানুষের মতো কিন্তু চেতন পশুদের মতো এবং পশুরা আহার নিদ্রা ভাই মাইথুন ইন্দ্রিয় সুখ চারক আরো কিছু বুঝে না জানে না তো মানুষেরা সেই রকমের যদি হয় তাহলে মানুষ তো মানুষ হয় না শুধু তার আক আকা মানুষের মত তো আধুনিক সভ্যতায় অসভ্য সভ্যতায় আমরা মনে করি যে এইখান আমরা খুবই প্রগত আছি পূর্বকাল থেকে আমাদের অনেক প্রগতি আছে কিন্তু এই প্রগতি কি আমাদের প্রগতি আছে পাশবিক চেতনায় শুধু যে পশুরা ব্যস্ত থাকে বিষয় ইন্দ্রিয় সুখের মতো এবং আধুনিক তথাকথিত সভ্যতা আমরা বড় বড় বিল্ডিং বানাই সুপার কম্পিউটার ইত্যাদি টেকনোলজি প্রস্তুত করে কিন্তু কি জন্য আহার নিদ্রা ভয় মাইতু এই চারের জন্য শুধু তো আমাদের আধুনিক যুগে অনেক বিল্ডিং এই তো উঁচু আছে কিন্তু চেতন কত নিচু আছে <laughs> এই কণ সারা পৃথিবীব্যাপী এই ওই ইন্টারনেট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রচলিত আছে আধুনিক টেকনোলজির এক বিশেষ উপহার কিন্তু এবং ওই ইন্টারনেটে অনেক রকম অনুসন্ধান পাওয়া যায় সব বিষয়ের সম্বন্ধে কিন্তু বেশিরভাগ লোক ইন্টারনেট ব্যবহার করে কি জন্যে ফোনোগ্রাফি দেখার জন্য আশা করি বাংলায় ফোনোগ্রাফির জন্য কোনো শব্দ হচ্ছে না কি বলে ফোনোগ্রাফি বলে ইংরেজি ভাষায় শব্দ আছে আশা আছে যে বাংলায় নয় ইংরেজিতে অনেক শব্দ আছে যা আগে বাংলা হিন্দি এইসব ভাষায় ছিল না ডিভোর্স বাংলায় বিবাহ বিচ্ছেদ বলে কিন্তু এটা আধুনিক শব্দ ছিল না কারণ বিবাহ বিচ্ছেদ ছিল না Nikoho আছে তো সেইভাবে পর্নোগ্রাফি শব্দ এটা ইংরেজি শব্দ ইংরেজি দূষিত সংস্কৃতিতে ওইটা খুবই জনপ্রিয় যা বেঙ্গালীদের মধ্যে ছিল না কিন্তু এই কন আছে তো এই কথা আমি বললাম যে ওই ইন্টারনেট এর মধ্যে ইন্টারনেট ওইটা টেকনোলজিক্যাল প্রগতি এই মহান উপহার আছে কিন্তু তার দ্বারা লোকেরা কি করে তার খুবই নিচ বুদ্ধি প্রশ্রয় করে তো প্রগতি কি প্রগতি হচ্ছে টেকনোলজিক্যালি প্রগতি হচ্ছে কিন্তু আধ্যাত্মিকভাবে স্পিরিচুয়ালি হচ্ছে না বিপরীত প্রভাব হচ্ছে লোকেরা মনে করে যে সায়েন্স এবং টেকনোলজি দ্বারা ধন সমৃদ্ধি ধারা দ্বারা আমরা সুখী হব এবং মনে করে যে পূর্বকালে লোকদের প্রয়াস ইন্দ্রিয় দমন কর সেটা পাগল ছিল ইন্দ্রিয় দমন করা কি দরকার আছে আমরা এখানে আছে এবং দুনিয়া আছে দুনিয়াকে ভোগ কর কিন্তু ভোগ করা থেকে কেউ সুখী হচ্ছে না এবং যত কিছু আমরা চেষ্টা করি সুখী হতে ইন্দ্রিয় বিলাসে যারা আমরা ততই দুঃখী এবং অসন্তুষ্ট হয় কি জন্য কারণ আমরা জানে না আমাদের আসল স্থিতি কি আছে আমরা আত্ম আমরা সনাতন আমরা সচিত সনাতন তত্ত্ব জ্ঞানময় ভগবত তত্ত্ব জ্ঞানময় প্রকৃত অর্থাৎ আধ্যাত্মিক আনন্দময় জীব ইতি বুঝতে হবে এই সরল কথা বুঝলে আমাদের জীবনে উদ্দেশ্য হবে আধ্যাত্মিক প্রগতি এবং না বুঝলে আমাদের জীবনে উদ্দেশ্য এবং লক্ষ্য হবে পশুদের মতো ইন্দ্রিয়ার দ্বারা ভোগ করতে তো সকালে নিজে নির্ণয় করতে হবে আমার জীবনের উদ্দেশ্য কি অধিকাংশ লোকেরা নির্ণয় করে না চিন্তা করে না আমার জীবনে কি উদ্দেশ্য আছে শুধু সব অন্য লোকের আচরণ দেখে তারা অনুগমন কর ও সবাই ফ্যাশন শো যায় টিভি দেখে মূর্খ হয় তো আমিও মূর্খ হব আমরা সবাই মূর্খ তো আমরা সবাই একসাথে মূর্খ সমাজে মূর্খতায় খুশি হব কিন্তু কেউ কারণ সবাই মূর্খ আছে তো কিভাবে সুখী হতে পারে মূর্খের সুখে সুখী হতে পারে কিন্তু মানব জীবনে কথা না জানে লোকেরা ভোগ বিলাস চেষ্টায় অনেক রকম পাপ করে তার ফল হবে আপনারা বলো ভালো ফল হবে কি ভালো হবে না আধুনিক বিজ্ঞানে আমরা জগতে অনেক রকম নিয়ম আবিষ্কার করেছি কিন্তু কর্ম ফল নিয়ম সেটা সবচেয়ে সূক্ষ্ম কিন্তু হয় তা অস্বীকার করা থেকে যে আমি আমি ফল পাপ পুণ্য এইসব আমি শিক্ষা করি এইতে আমার বিশ্বাস হয়নি তো বিশ্বাস না থাকলেও আমরা নিয়মবদ্ধ এবং আমি নাস্তিক হয় আমি ভগবানকে বিশ্বাস না করে এইসব কথা বলে আমাদের সাহস যদি থাকে পাপ কাম কর তো ভগবানকে বিশ্বাস না করার থেকে আমরা প্রকৃতির নিয়মে বন্ধন থেকে মুক্ত হতে পারেন আমরা যদি চুরি করে এবং পুলিশ আসে আমাদের ধরতে এবং আমরা বলি আমি পুলিশকে বিশ্বাস করেন করে না সেটা বলে পুলিশ আমাদের চড়বে চড়ে দেবে পুলিশ তোমাকে বিশ্বাস করে না ও সরি সেটা হবে না তো এইভাবে এই জড় জগতে ভগবানের বহিরঙ্গ প্রকৃতির নিয়ম সবসময় চলে এবং ভগবানের প্রতিনিধির দেবগণ আমাদের সব আচরণ প্রকট এবং গুপ্ত সবকিছু দেখে সেই জন্য বুঝতে হবে যে আমাদের আসল স্বার্থ হবে না তথাকথিত ইন্দ্রিয় সুখের দ্বারা কিন্তু কৃষ্ণ সেবা আমরা যদি চেষ্টা করি কৃষ্ণ সেবা করছে তাহলে এই জীবনে আমরা সুখ এবং শান্তি পাব এবং মৃত্যুর সময় দেহ রক্ষার সময় আমরা অন শরীর চৌরাশি লক্ষ জীব জাতিতে মধ্যে পাব না কিন্তু আমরা সরাসরি ভাবে ভগবানের সবচেয়ে আনন্দময় ধামে যাব তো এইসব কথা আমি বলছি কারণ আমি অবাক আধুনিক ভারতীয় লোকের চেষ্টা দেখতে তো আপনাদের সংস্কৃতি এ তো উচ্চ আছে কিন্তু সেই সব ছেড়ে প্রায় পশ্চিমী সংস্কৃতি অনুকরণ করে তার থেকে কি হবে সুখ হবে না আধ্যাত্মিক প্রগতি হবে না ধর্ম হবে না সর্বনাশ হবে তো বড় বড় ফ্যাক্টরি বানালে মানব সমাজে আসল উপকার হয় না আসল উপকার হয়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 বলো প্রশ্ন মন্তব্য অভিযোগ কেউ যদি কিছু না বলে তো মনে হয় সবাই আমার সফল কথা শিক্ষা করে না হয়তো কিছুই বুঝে না নাকি শিক্ষা করেন তাহলে তাহলে আপনাদের জীবনের উদ্দেশ্য শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রাপ্ত করা হওয়ার উচিত তাই ভোগাই সাহায্য প্রসাদ হওয়ার উচিত না আমরা বলছি না যে আপনাদের ওই সকল সম্পত্তি ফেলে দিতে হবে সেটা আমরা বলছি কিন্তু তা সকাল থেকে মোহিত হওয়ার উচিত বুঝতে হবে যে কর্ম ফল অনুসারে আমার কাছে যদি এখন এত সম্পত্তি আছে তো সেটা ইন্দ্রিয় সুখের জন্য ব্যবহার করা উচিত নয় সেটা ভগবানের সেবায় নিযুক্ত করা উচিত সবকিছু যা আমার আছে বুঝতে হবে যে প্রকৃতপক্ষে সবকিছু কৃষ্ণ এবং ভগবান কৃষ্ণ আচ্ছা আমি প্রথমবার দেখছি এবং ভগবান কৃষ্ণ আমাকে দিয়েছেন আমি নিজে ভোগ চেষ্টা ব্যবহার করতে পারি কিন্তু তার থেকে আমার আরো ভাববন্ধন হবে কিন্তু ওই সব কিছু যা আমার আছে আমার শরিয়া পরিবার বাড়ি ইত্যাদি যা আছে যদি আমি কৃষ্ণ সেবায় ব্যবহার করি তাহলে আমি কৃষ্ণের পুরা আশীর্বাদ লাভ করতে পারি এবং সব রকম বিষয় সুখ থেকে অনাসক্ত হয়ে নির্মল কৃষ্ণ প্রেম লাভ করতে পারে হরে কৃষ্ণ কি সুখ হচ্ছে পাপ না সুপ্ত হ্যাঁ, সুপ্ত মানে হ্যাঁ। সুপ্ত পাপ এর সম্বন্ধে বলিনি সুখ সুখ সুখ ইন্দ্র মানে বলেন যে ওই প্রাকৃতির নিয়ম সুখ আছে যে কর্ম থেকে ফল উৎপত্তি হয় সেটা সুখ নিয়ম মানে আমরা সেটা মাপ করতে পারি না কই পাপ অমেতা হচ্ছে না ফিল্ম অমেতা আছে হাইগ্রমেতা আছে হাইড্রমেতা আছে ওইসব যন্ত্র আছে প্রকৃতি অন্য অন্য রকম প্রভাব এবং শক্তি মাপ করার জন্য কিন্তু কারমা এবং তা প্রভাব এত সুখ আছে যে কোন স্থূল যন্ত্র দ্বারা তা মাপ করা সম্ভব নয় কিন্তু কর্মফল সেই নিয়ম আছে যে আমরা সেটা মাপ করতে পারি না সেটা প্রমাণ নয় যে তার অস্তিত্ব হচ্ছে না আমরা মাপ করতে পারি না কিন্তু আমরা দেখতে পারি জন্মাই সার্য শ্রুতে শ্রী এই চার হচ্ছে পূর্ব জন্মে পুণ্য কর্ম ফল আমরা যদি উচ্চ কুলে জন্ম করে জন্ম ঐশ্বর্য আমরা যদি ধনী হয় জন্ম ঐশ্বর্য সূত্র আমরা শিক্ষিত যদি হয় এবং শ্রী আমরা যদি রূপবান হয় তাহলে বুঝতে পারি যে পূর্ব জন্মে আমরা পুণ্য কাম করেছি এবং কেউ যদি গরিব এবং অশিক্ষিত ইত্যাদি তাহলে বুঝতে পারে যে তার পূর্ব জন্মায় পুণ্য কর্ম বহুত কম ছিল কিন্তু কি হয় এই কর্ম ফল এই তো জটিল হয় যে আমরা কিছু পুণ্য কর্ম ফল এবং পাপ ফল মিশ্রিতভাবে উপভোগ করে দেখা যায় যে কেউ কেউ উচ্চ পরিবারে জন্মগ্রহণ করে এবং তার সব সুবিধা আছে কিন্তু একদিন তার অ্যাক্সিডেন্ট হয় এবং তারপরে বেকালাঙ্গ সেই রকম একটা উদাহরণ দিচ্ছি অনেকেই ধনী আছে কিন্তু পচানের শক্তি হয় না যথেষ্ট টাকা আছে সব রকম খাওয়া কেনার জন্য কিন্তু পচানের জন্য শক্তি নেই <laughs> তো এইভাবে পুণ্য কর্মফল এবং পাপ কর্মফল মিশ্রিত থাকে এর সম্বন্ধে একটা খুব ভালো বই আছে এটা বাংলায় আছে প্রকৃতি প্রকৃতি হিন্দিতে আছে প্রকৃতির নিয়ম বাংলায় নেই একটা খুবই ভালো বই আছে যার মধ্যে এর বর্ণনা আছে শ্রী ভাগবত গীতা যথাযথ সকালে ঘরে আছে এই বই যা ঘরে আছে আপনারা হাত যা ঘরে নেই হাত নেই সকলে ঘরে আছে সবাই প্রতিদিন গীতা পাঠ করে হাত চলুন ও তো যাদের ঘরে ভগবত গীতা আছে কিন্তু প্রতিদিন পাঠ করে না আপনাদের কাছে আমার অনুরোধ আছে যে আপনার শাশ্বত কল্যাণের জন্য আপনি প্রতিদিন ভগবত গীতা যথাযথ তাৎপর্য সহিত পাঠ করেন ঠিক আছে